ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু ভোর হতে বেরিয়ে পড়ে পাখ পাখালির দল কারো কোনো মজুদ নাই খাবার সম্বল ভোর হতে বেরিয়ে পড়ে পাখ পাখালির দল কারো কোনো মজুদ নাই খাবার সম্ভব পাখিগুলো ক্ষুধা নিয়ে ডাকে তোমায় প্রভু পাখিগুলো ক্ষুধা নিয়ে ডাকে তোমায় প্রভু পেট ভরিয়ে দাও পাঠিয়ে ফিরাও না তো কবু পেট ভরিয়ে দাও পাঠিয়ে ফিরাও না তো কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কিয়া অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু আকাশের ওই লক্ষ্য তারা ঝিকিমিকি করে আধার ফেলে রাতের জোনাক ঝলমল করে আকাশের ওই লক্ষ্য তারা ঝিকিমিকি করে আধার ফেলে রাতের জোনাক ঝলমল করে সৃষ্টি জগত বিধান মতে চলছে গো প্রভু সৃষ্টি জগত বিধান মতে চলছে গো প্রভু যেথায় তাকাই নামটি তোমার কেউ ভুলে না কবু যেথায় তাকাই নামটি তোমার কেউ ভুলে না কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু নানান রঙের বাহার দিলে তুমি ভবে আকাশের ওই রং ধনু দেখে প্রভু সবে নানান রঙের বাহার দিলে তুমি ভবে আকাশের ওই রং ধনু দেখে প্রভু সবে তরুলতা তসবি জপে নামটি তোমার প্রভু তরুলতা তসবি জপে নামটি তোমার প্রভু সৃষ্টি জগতে তোমায় ডাকে ভুলে না তো প্রভু সৃষ্টি জগতে তোমায় ডাকে ভুলে না তো প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু আকাশ বাতাস প্রভু তোমার কি অপরূপ দান গাছের মাঝে প্রভু তোমার অশেষ মেহেরবান আকাশ বাতাস প্রভু তোমার কি অপরূপ দান গাছের মাঝে প্রভু তোমার অশেষ মেহেরবান লক্ষ কোটি প্রাণ প্রজাতি তোমায় ডাকে প্রভু লক্ষ কোটি প্রাণ প্রজাতি তোমায় ডাকে প্রভু তোমার রহম ছাড়া প্রভু যায় না বাছা কবু তোমার রহম ছাড়া প্রভু যায় না বাছা কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি সৃষ্টি তোমার গো আমার প্রভু কিয়পরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু তোমার রহম পেলে মানুষের রিজিক তুলে ঘরে সৃষ্টির সেরা মানুষ তুমি বানিয়েছ মোরে তোমার রহম পেলে মানুষ রিজিক তুলে ঘরে সৃষ্টির সেরা মানুষ তুমি বানিয়েছ মোরে যতদিন বাঁচব আমি ডাকব তোমায় প্রভু যতদিন বাঁচব আমি ডাকব তোমায় প্রভু তোমার নামে গাইব গজল ভুলব না তো কবু তোমার নামে গাইব গজল ভুলব না তো কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কবু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কবু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু